বিশেষ গুণাবলী থাকে তারা সেই সমস্ত গুণাবলীর জন্য গর্বিত হন না তারা সেই সমস্ত ক্ষমতা গুণাবলী যা কিছু আছে সেগুলোর যা কিছু বাহাদুরি তারা দাবি করেন না তারা সমস্ত আকর স্থানেতে সব কিছু আরোপ করেন গৌরীয়গণের ভেতরে যা কিছু যারা গৌরীয় তাদের মধ্যে যদি বিশেষ কোনো ক্ষমতা দেখা যায় বিশেষ কোনো গুণাবলী দেখা যায় সেটার জন্য তারা নিজেরা কখনোই গর্বিত হন না তারা জানেন এই সমস্তর জন্য আকর্ষণ দায়ী মূল পিঠ যেখান থেকে সমস্ত আমরা পূর্ব কর্মফল অনুযায়ী ভগবত ইচ্ছায় বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের ক্ষমতা লাভ করেছি বিভিন্ন ধরনের বাহাদুরি আমরা দেখাতে পারি অতিরিক্ত অর্থের প্রচেষ্টা আমাদের জীবনে কাম্য নয় শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভোপা জানিয়েছেন অতিরিক্ত অর্থের প্রচেষ্টা আমাদের জীবনের কাম্য নয় তাহলেই আমরা গুরু বৈষ্ণবের অপ্রাকৃত মহিমা ভুলে যাব তাদেরকে অবমাননা করতে ব্যস্ত হয়ে পড়ব ভগবত সেবায় যা বাস্তবিক লাগে সেই সমস্ত বস্তুগুলোকে বাহ্য বৈরাগ্য দেখিয়ে ত্যাগ করাটা উচিত হয় না আমরা আলোচনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অপ্রাকৃত বিষয়বস্তু সাক্ষাৎ সাক্ষাৎ শঙ্কর ভগবান বৈষ্ণবানাম যথাসম্ভব তার বিষয়ে অপ্রাকৃত সেসব আলোচনার দ্বারা নিজেকে পবিত্র করার চেষ্টা মাত্র করব তিনি পরমহংস শ্রেষ্ঠ জগৎগুরু দক্ষ প্রজাপতি তার পদমর্যাদার গুণে তাকে অবমাননা করতে চাইছেন দক্ষ প্রজাপতির বক্তব্য হলো যেহেতু শঙ্কর আমার জামাতা সম্বন্ধে তাহলে আমার শিষ্যতা প্রাপ্ত হয়েছে পুত্র ইত্যাদি প্রাকৃত বিচার অপ্রাকৃত জগতে চলে না কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন যারা আছেন তারা কোনো মতেই প্রাকৃত অভিমান ত্যাগ করতে পারেন না তাদের পক্ষে পাকিত অভিমান ত্যাগ করে তাদের পক্ষে যারা অসৎ অর্থাৎ সৎ প্রবৃত্তি যাদের নাই তাদের পক্ষে তাদের উচ্চ মর্যাদা তাদের পক্ষে তাদের অর্থ করি তাদের পক্ষে তাদের বিদ্যা শারীরিক সৌন্দর্য সমস্ত কিছু তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় এগুলো তাদের পক্ষে অত্যন্ত ঘোরতর সর্বনাশ সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় কেন জড় মর্যাদা জড়বিদ্যা জড় সৌন্দর্য জড় উচ্চকুল এসবের দ্বারা তার যে বৃথা অভিমান জাগরুক হয় এর দ্বারা মানি ব্যক্তি গুরু বৈষ্ণবের যে অপ্রাকৃত মর্যাদা তারা দর্শন করতে সমর্থ হয় না দক্ষ প্রজাপতিকে পিতামহ ব্রহ্মা তাকে একটা মর্যাদা দিয়েছেন লোক প্রজাপতি করে দিয়েছেন সমস্ত লোক প্রজাগণের অধ্যক্ষ তাতে তার সেই মর্যাদা হজম হলো না বধ হজম হয়ে গেল এইটি তার অবমাননা করার মূলে বৈষ্ণবগণ সর্বদাই নিষ্কিঞ্চন ভাব অবলম্বন করে থাকেন এটা তারা ইচ্ছা করে করেন না এটা তাদের সহজাত এটা তাদের জীবনের সহজাত বিশেষ করে সারস্বত গৌরীয় পরিবারের যে ভজনের পদ্ধতি এটা দীর্ঘকাল এইসব আমাদের গুরুবর্গের সংস্পর্শে থেকেও কেউ উপলব্ধি করতে পারে নাই সম্ভব হয় না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের তার আচরণ তার ভাব বেশিরভাগ ব্যক্তি গ্রহণ করতে পারেন না তারা উপলব্ধি করতে পারেন নাই তার মতলবটা কি তিনি কি চান জগতের কাছে গৌর নাম গৌরের ধাম গৌর কাম এগুলো প্রচার করবার জন্য তার যে আন্তরিক তীব্র প্রচেষ্টা ছিল তার জন্য তিনি এই বোকা লোকগুলো অভিমানগ্রস্ত জেনে এমন এমন কৌশল অবলম্বন করতেন যেটার দ্বারা বাইরের জগতের কোনো অভিমানী ব্যক্তি তার সম্মুখে এসে বিপর্যস্ত হয়ে যেত সেই পরম্পরায় অবস্থিত থেকে প্রভুপাদের এইসব অতিমর্থ আচরণগুলোর যে বাস্তব উদ্দেশ্যটা কী ছিল সেটা আমাদেরও গ্রহণ করতে হয় আমরা সাধু জীবন গ্রহণ করেছি কোনো বিষয় সংগ্রহের জন্য নয় বরং আপনারা যে সমস্ত বিষয় আমাদের দেবেন রাখবার আমাদের জায়গা নাই কোন জায়গায় রাখবো আমাদের কোনো বিল্ডিং নাই ঘর নাই কাজে ওই সমস্ত দিয়ে আমাদের বিড়ম্বনা দেবেন না যদি কৃষ্ণ দিতে পারেন তো দেবেন ওই সমস্ত বিষয় সংগ্রহ যদি ইচ্ছা থাকতো তাহলে আমরা ভগবান অনেক কিছু দিয়ে দিতেন এগুলো সংগ্রহ আমাদের জীবনের উদ্দেশ্য তবে হ্যাঁ কৃষ্ণ সেবায় যেটা বাস্তবিক অনুকূল সেটা ঠেলে ফেলে না দিয়ে সেই জীবাত্মার মঙ্গলের জন্য সেবা লাগিয়ে দাও এটা হতে পারে বাহ্য জগতের সম্মুখে আমাদের গৌরের কথা বলতে গিয়ে সেই সব আদর্শ বলতে গিয়ে শিক্ষিত সমাজে ভদ্র হয়ে বসতে হয় আমাদের ভালো কাপড় চোপড় পরে কিন্তু বাস্তবিক যখন আমাদের আমরা আমাদের নিজেদের সেবাতে থাকি তখন সেই স্বরূপে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এইভাবে থাকেন জীবনযাপন করেন আমাদের এটা প্রচারের বৈশিষ্ট্য সেখানে আপনাদের আমরা বৈরাগ্য বাইরে দেখাবো না আমাদের বৈরাগ্য আছে এগুলো প্রমাণ করার দরকার নেই শঙ্কর ভগবানের স্বাভাবিক রূপে ভগবানের চরণের তীব্র অনুরাগ তাতেই তার এইসব বৈরাগ্য সিদ্ধ হয়েছে শঙ্কর ভগবানের গুণাবলী অনন্তকাল বলেও শেষ করা যায় না দু একটা কথা বলতে হয় তিনি হচ্ছে গুরুতত্ত্ব যে শঙ্কর ভগবানকে দেবাদিদেব বলা হয় যার গুণাবলী বৈরাগ্য তার ভগবত ভজনের আদর্শ ভগবানের অনুমোদিত ভগবান খুব ভালোবাসেন তাকে বৈষ্ণবানম যথাসম্ভু এমনকি তার জীবনে এটা ব্রত নিয়েছেন যে যা কিছু উপকরণ যা কিছু ভালো ভালো বস্তু আমার প্রভু নন্দনন ভগবান শ্রীকৃষ্ণকে যেটা অর্পণ করা হয় যা যা কিছু জগতে যত ভালো ভালো কিছু যেগুলো সব বেছে বেছে ভক্তগণ স্বাস্থ্য বিচারে ভগবানের চরণে অর্পণ করেন তিনি প্রতিজ্ঞা করেছেন ব্রত নিয়েছেন আমি সেই সব ভগবান যেগুলো ব্যবহার করেন তার এক বিন্দু কিছু নেব না বরং যেগুলো লোকে ফেলে দেয় যেগুলোতে থুতু মারে ওই সব বস্তুগুলো এগুলো দিয়ে যদি তোমরা পারো তো আনো এইভাবে তিনি যে তীব্র বৈরাগ্য অবলম্বন করেছেন সেগুলো বড় আশ্চর্য সেগুলো সাধারণ ব্যক্তির উপলব্ধির বিষয় হয় না এমন একজন পরমাংশ শ্রেষ্ঠ ব্যক্তিকে কে অপমান করতে পারেন তার কি করে ইচ্ছা হয় এই ব্যক্তিকে অপমান করব এ ভাবনাটাই তো আসে না যাকে দেখলেই মাথা নিচু হয়ে যায় তার মহত্ব সেখানে দক্ষ প্রজাপতি তাকে বলা হয়েছে দক্ষ কিসে তিনি দক্ষ এফিসিয়েন্ট বলছেন তিনি দক্ষ হল সাংসারিক বিষয়ে জড় সংসারে যে সমস্ত রক্ত মাংসের স্ত্রী পুত্র নাতি ছেলে মেয়ে কর্মকাণ্ড এইসব ব্যাপারে তিনি এফিসিয়েন্ট এইসব ব্যাপারগুলোর দ্বারা যত দক্ষতা লাভ করাই যাক এর দ্বারা ভগবত রাজ্যের বিন্দু মাত্র কোনো গন্ধ পাওয়া যাবে না তাই আমরা অবাক হয়ে যাই কিভাবে শঙ্কর ভগবানকে তিনি অপমান করলেন কিন্তু শ্রী শঙ্কর ভগবান তার কোনো বিরূপ প্রতিক্রিয়া কিন্তু প্রদর্শন করলেন না এখানেই বৈষ্ণবের মহত্ব এক্সেলেন্সি বৈষ্ণবের যে মহান আদর্শ এইখানেই প্রমাণিত হয় তিনি সমর্থ হয়েও দক্ষকে কোনো পানিশমেন্ট দেন নাই যে শঙ্কর ভগবানকে ব্রহ্মা পর্যন্ত অত্যন্ত সমীহ করে চলেন ব্রহ্মা লোক পিতামহ হলেও ব্রহ্মা লোক পিতামহ হলেও শঙ্কর ভগবানের যে শিব তত্ত্ব এ বড় গম্ভীর তত্ত্ব এ এত এর মধ্যে গম্ভীর রহস্য আছে যেটা চিন্তা করতে গিয়ে অনেকেই পেরে উঠবেন না সম্ভব নয় কালকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে সতী মা তিনি তার পিতৃগৃহে দক্ষালয়ে যাওয়ার জন্য বড় ব্যস্ততা প্রকাশ করছেন সতীর বক্তব্য হলো পিতা যজ্ঞের আয়োজন করেছেন যেখানে সমস্ত দেবতা লোক গন্ধর্ব কিন্নর সমস্ত ঋষি মুনি সবাই তো আগত হচ্ছেন তারা সবাই নিমন্ত্রিত হয়েছেন শঙ্কর ভগবানের কাছে তিনি অনুমতি চাইছেন আমি পিতৃগৃহে যাব যজ্ঞের আয়োজন হচ্ছে আপনি চলুন আমরাও যাই শঙ্কর বলছেন আমাকে তো উনি নিমন্ত্রণ করেন নাই সতীদেবী যুক্তি দিয়েছিলেন যেটা সত্যি ভালো যুক্তি এটা হলো পিতৃগৃহে গৃহে বন্ধুর গৃহেতে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় এটা ঠিক শঙ্কর ভগবান বললেন দেবী ঠিকই কথা কিন্তু যেখানে বিদ্বেষ ঘোরতর বিদ্বেষের আগুন প্রজ্বলিত হয় সেইখানে কোনো লাভ হয় না সেখানে যাবার নিষেধ কিন্তু ভগবত ইচ্ছায় ভগবত প্রেরণায় কেন জানি না সতীদেবী চিরকাল শঙ্কর ছাড়া কিছু দ্বিতীয় জানেন না কিন্তু তার এ তীব্র ইচ্ছা পিতৃগৃহে যাওয়ার তিনি দমন করতে পারলেন না শঙ্কর ভগবান প্রকাশ্যে বললেন না যে তুমি ওখানে যেও না খালি এ কথাই বললেন আমি তুমি যদি ওখানে যাও আমি ভালো মনে করি না মঙ্গল দেখছি না এইটুকু কিন্তু দেবী সেটাকে উপেক্ষা করেই তিনি চলে গেলেন অপেক্ষা করে চলে যাওয়াতে সেখানে শঙ্কর ভগবান ইশারা করলেন নন্দিয়াকে তে যে তোর মা চলে গেল দেখ যা পেছনে যা কি করা যায় দেবী সেখানে গেলেন নন্দিয়া তাকে পিঠের উপর বসিয়ে সমস্ত রাস্তা বাজনা কীর্তন করতে করতে গেলেন দেবী বলেছিলেন যেটা সেটা মনে রাখার কথা অনাহুতা উপি অভিয়ান্তি সৌহৃদম ভর্তুর গুরোর দেহ কৃতশ্চ কেতনম যেটা আমি বললাম গুরু গৃহে পিতার গৃহে বন্ধুর গিয়ে যাওয়া যায় ভগবান সেখানে যে যুক্তি দিয়েছিলেন সেগুলো দুই একটা আলোচনা করা দরকার তিনি গুরুতত্ত্ব তাই তার প্রত্যেকটা কথার মধ্যে বিশাল গম্ভীর রহস্য লুকিয়ে রয়েছে এগুলো কোনো সাধারণ কোনো কথা নয় তিনি সেখানে পরিষ্কার জানাচ্ছেন বিদ্যা তপো বিত্ত বপুর্বয় কুলই सतां गुणैश्वरभिरसत्तमेतरै स्मृतौ हतायां भृतमान् दुर्दिशः স্তব্ধান পশ্যন্তি ধাম ভূয়সাম যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেটাতে বলেছিলাম যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানয় তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষা এব বা চক্ষুষৈব অঞ্জন সম্প্রযুক্তম যেমন চক্ষেতে অঞ্জন প্রযুক্ত হলে তালে দীর্ঘদিন অঞ্জন প্রযুক্ত হলে সুরমা অঞ্জন প্রযুক্ত হলে সূক্ষ্ম বস্তু পর্যন্ত তার নজরে আসে অর্থাৎ তার দৃষ্টিশক্তি বাড়ে কিন্তু এটা গেল জড়জগতের দর্শনের ক্ষমতার কথা জড় দর্শনের এই চোখের দ্বারা আমি কি কি দেখে নিতে পারি এই আমার জড় দর্শনের ক্ষমতা যদি বেড়েই যায় তাতে আমি কি কি বস্তু দর্শন করতে পারি এই আমি জড়জগতের বেরিয়ার জড়জগতের যে বাধাবিঘ্ন কাটিয়ে এই চোখের দ্বারা তো আমি বৈকুণ্ঠ বস্তু দর্শন করতে পারি না আমার চোখের দৃষ্টি খুব ভালোই হলো তাতেই বা কি সুবিধে হলো তাতে বৃন্দাবনে গিয়ে রাস্তায় শুকর আদি ঘুরছে দেখা যায় সেখানে রাস্তায় বিষ্ঠা পড়ে রয়েছে দেখা যায় বাঁদর আদি মরকট গাছে গাছে ঘুরছে এই মাত্র দেখা যায় কিন্তু এই দর্শনের দ্বারা তো দেখা যায় না যেখানে কুসুম সরোবরের সেই গুলমলতার ভেতরে উদ্ধবজি বসে ভজন করছেন কই আমি তো দেখতে পাই না সেসব আমার তো দৃষ্টিগোচর হয় না সেখানে রাধা গোবিন্দ বিলাস করছেন অপ্রাকৃত ব্রজভূমির যে বৈশিষ্ট্য লীলা সেই চিৎভাবের তো উন্মেষ আমার প্রতি হয় না শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যখন আমি গায়ের জোরে অপ্রাকৃত ধামেতে যাওয়ার চেষ্টা করে বৃন্দাবন আদি চিন্ময় ভূমিতে সেখানে সেখানকার বৃক্ষলতা সেখানকার চিন্ময় গোবর্ধন গিরিরাজ আমাকে বিমুখ দেখে আমাকে বঞ্চনা করেন তারা পাথরের স্বরূপ প্রকাশ করেন গাছপালা কোনো সাড়া দেন না আমরা শুনেছিলাম নাকি সেগুলো সব কল্পবৃক্ষ এইগুলো দেখে আমার তো বিশ্বাস হলো না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত জানাচ্ছেন বদ্ধ জীবের অভিমানকে দেখে জগন্নাথ তাদেরকে বঞ্চনা করবার জন্য নিজের হাত পা সেগুলোকে সংকুচিত করে দেখাচ্ছেন আমি ঠুঁটো জগন্নাথ যখন তোদের আমার ওপর অবিশ্বাস তাহলে এই বিশ্বাসটাই নিয়ে যা আমি অকেজ অপদার্থ আমি জগন্নাথ আমার দ্বারা কিছু হয় না অথচ তার নামই হলো জগন্নাথ অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি নাথ অনন্ত ব্রহ্মাণ্ডকে চুটকি মেরে চালাচ্ছেন ইনফিনিটি ওয়ার্ল্ড সেখানে জড় ব্যক্তির অভিমানকে দেখে ভগবান সমস্ত তার যে চিত ভাব সেগুলোকে সংকোচন করে দরকার নেই এমনকি শ্রী চৈতন্য মহাপুর লীলাতেও আমরা দেখেছি যখন তিনি অপ্রাকৃতভাবে বিভোর হয়ে বিভিন্ন বিকার আদিগ্রস্ত হতে যাচ্ছেন কিন্তু সম্মুখে যদি দেখেন বহিরঙ্গা ব্যক্তি সঙ্গে সঙ্গে নিজেকে সংবরণ করতেন বহিরঙ্গা দেখি প্রভু কহিল সংবরণ এগুলো ভক্তি জগতের এক অদ্ভুত বিষয় তাহলে অঞ্জন ব্যবহারের ফলেতে আমার জড় দর্শনের ক্ষমতা হয়তো বৃদ্ধি পেল তাতে বাস্তবিক পক্ষে আমার কোনো সুবিধে হলো না কিন্তু শাস্ত্র আমাকে উপদেশ দিচ্ছেন সুন্দর এক কথা যথা যথা আত্মা পরিমিজ্যতে আসৌ মৎপন্ন গাথা শ্রবণ বিধানয় এতক্ষণ তো এই অঞ্জনের কথা তুমি শুনলে আজ আর একটা অঞ্জনের কথা শোনো সেটা কেমন বলছেন যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌমত পুণ্য গাথা শ্রবণ বিধানে আমার অপ্রাকৃত ভগবান বলছেন আমার অপ্রাকৃত গুণগাথা এইসব যদি শোভন করতে থাকে যেমন যেমনভাবে শোভন কীর্তন করেছে সে মহাপুরুষগণের সান্নিধ্যে থেকে আমরা মহাপুরুষগণের সান্নিধ্যে থাকার এইটাই ম্যাক্সিমাম মোস্ট বেনিফিট বলে মনে করি সেটা হলো কি না মহাপুরুষগণের সম্মুখে থেকে তাদের অপ্রাকৃত যে লীলা কীর্তন ভগবানের কথা কীর্তন শ্রবণ করব সেই অপ্রাকৃত শব্দব্রহ্ম আমাদের কর্ণে গিয়ে আমাদের জড়জগতের যে ভাবটাকে সংকুচিত করে পরিমার্জন করে আমাকে চিত ভাবনায় আন্দোলিত করবে আমার চিত ভাবনায় চিত ভাবনার উন্মেষ করবে সেখানে আমিও সেই মহাপুরুষদের সঙ্গে সঙ্গে তাদের আনুগত্য করতে করতে তাদের মতো আজ না হলো কাল সেই অপ্রাকৃত বিচার লাভ করব যেখানে আমার জড়দর্শন হবে না সেখানে মহাপুরুষগণের দর্শন মহাভাগবতগণের যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে যেখানে যেখানে নেত্র পড়বে সেখানে কৃষ্ণ দর্শন এটি হচ্ছে বাস্তব দর্শন এই জন্য প্রথমেই শুরু করেছিলাম সেখানে শাস্ত্রীয় বিচার ভগবান বললেন যেমন যেমন ভাবে সে আমার অপ্রাকৃত গুণগাথা শ্রবণ করেছে চিন্তন করেছে অনুশীলন করেছে সেই অনুপাতে সে সূক্ষ্ম বস্তু দেখতে পাবে অর্থাৎ যেটা সকালে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে দব্যম আজ্ঞাত ইত্যাদি শ্লোকের আলোচনা করা হয়েছে যেখানেই তাকাও সেখানে গেলে ম্যাটার ম্যাটার আর ম্যাটার বস্তু চারিদিকে খালি জড় বস্তু কিন্তু এই জড় বস্তুর দর্শনে যতক্ষণ আবদ্ধ থাকা যায় ততক্ষণ অপ্রাকৃত কোনো বিষয় অনুভব করা যায় না সেই জন্যই সেখানে সূক্ষ্ম দর্শনের যে পদ্ধতি সেইটা আমাদের অনুশীলন করতে হয় এখানে শঙ্কর ভগবান যে উপদেশ করছেন এটা সবসময় আমাদের স্মরণ রাখা দরকার তাতে আমাদের যদি কোনো বাহাদুরি থেকে থাকে তার জন্য পরমাংস বৈষ্ণবগণ কখনোই অভিমানগ্রস্ত হন না তিনি মনে করেন এটা ভগবানের ইচ্ছা আমার দ্বারা তিনি করাচ্ছেন এতে গর্বিত হওয়ার কোনো বিষয় থাকে না যার ওপরেই বাস্তব কৃপা বর্ষিত হয়েছে পরমাংশ বৈষ্ণবগণের গুরু বৈষ্ণবগণের তার অভিমানের কোনো প্রসঙ্গেই থাকতে পারে না এটা হয় না শঙ্কর ভগবান বলছেন বিদ্যা তপো বিত্ত বপুর বয়কুলই শতাম গুণই অসত্যম ইতরই ঠিকই বলেছেন যেটা আগে শুরু করেছিলাম কার যদি বিদ্যা থাকে তপবল থাকে বৃত্ত থাকে টাকা পয়সা বপুর যদি সুন্দর লালিত্য থাকে সৌন্দর্য থাকে কুলের যদি উচ্চতা থাকে সেক্ষেত্রে তার অভিমান স্বাভাবিক যেটা আমরা দশম স্কন্ধে গিয়ে আলোচনা প্রসঙ্গে দেখব আর কুন্তি দেবীও সেটা আগে বলেছেন সেটা আমরা আলোচনা করেছিলাম যে যারা এই সমস্ত বিষয়ের দ্বারা অভিমানগ্রস্ত হন তারা আপনাকে কোনোদিনই দর্শন করতে পারেন না তারা আপনাকে কোনোদিনই দর্শন করতে পারেন না ইত্যাদি প্রথম স্কন্ধের আলোচনায় কুন্তি দেবীর এসব কথা উত্থাপন করেছিলাম এখানে এই কথা স্মরণে রাখা দরকার বিদ্যা তপো বিত্ত বপুর বয় কুলই সতাম গুণৈ ষড়ভীর সত্যমৈতরৈ স্মৃত হতায়াম ভৃতমান দুর্দিশ স্তব্ধানপস্বন্তি ধাম ভূয়সাম এইসব জড় অভিমানের বিষয়গুলো ভগবান আমার জীবনে যেন না দেন যেটার দ্বারা অভিমান আসতে পারে ভগবান সেটা যেন ঘুচিয়ে দেন এইটি ভক্তগণ সর্বদাই প্রার্থনা করেন সেই জন্য সেখানে বলছেন এখানে যে যদি এইসবের দ্বারা অভিমানগ্রস্ত হয় জি তাহলে তার মধ্যে এত অভিমান বেড়ে যায় তার দ্বারা এই সব মহা মহাপুরুষগণ বৈষ্ণবগণ যে রয়েছেন তাদের যে তীব্র তেজ যেসব তেজ সূর্যকে ছাড়িয়ে যায় সেগুলোকে তারা দেখতে পায় না অন্ধত্ব প্রাপ্ত হয় তারা এতটাই অন্ধত্ব প্রাপ্ত হয় যার দ্বারা তারা দেখতেই পারে না আমার সম্মুখে একজন মহাপুরুষ এসছেন মহান ব্যক্তি কিন্তু দেখতে পায় না যেহেতু তার ওই যে বিদ্যা তপবৃত্ত বকুর বয়কুলই এই সিদ্ধান্ত এটা সৎ ব্যক্তি অর্থাৎ ভগবানকে যদি ধারণ করে রেখেছেন সৎ থেকে সাধু হবে সৎকে যিনি আলিঙ্গন করে রেখেছেন তাদের পক্ষে এটা গুণ এই সবগুলো গুণাবলী কিন্তু অন্য অন্য যারা আছেন তাদের পক্ষে কি এই সরভি এই ছটা গুণ বলা হলো যারা অসৎ ব্যক্তি তাদের পক্ষে ইতর অসৎ ব্যক্তি তাদের পক্ষে মহান কেলেঙ্কারির কাণ্ড হয়ে যাবে মহান কেলেঙ্কারির কাণ্ড হয়ে যাবে সেই জন্য এবার দেবীকে শঙ্কর ভগবান বোঝাচ্ছেন দেখো যে যারা শরীরে ক্ষত প্রাপ্ত হয় ক্ষত হয়ে যায় যাদের শরীরে সেই ক্ষতর জন্য তাদের যদি যন্ত্রণা উপস্থিত হয় সেই যন্ত্রণাটা তারা কোনো মতে সহ্য করে নিতে পারবে হয়তো রাত্রে একটু কোনো রকমভাবে একটু ব্যথা হচ্ছে কিন্তু শুতে পারবে কোনো মতে একটু ওষুধপত্র দিয়ে যদি শুলো তো শুলো কিন্তু যিনি হৃদয়তে ক্ষত করে দেবে কাউর হৃদয়তে বাক্যবান মেরে তার তার সম্মান মান সমস্ত বিপর্যস্ত করে একেবারে তাকে বিভৎস কাণ্ড করবেন যিনি শত্রু শত্রুতা উৎপাদনের চেষ্টা করবেন অকারণে সেই যে দুর দুর্জনগণের যে বাক্য বান হে দেবী সেগুলো যখন কাউর হৃদয়েতে গেঁথে যায় অকারণে যেমন একটা উদাহরণ দেওয়া হোক বড় সুন্দর উদাহরণ সেটা হচ্ছে আমরা দেখেছি কিভাবে বিদুরজি মহারাজকে অকারণে অপমান করলেন বিদুরজি মহারাজকে কিভাবে অপমান অকথ্য অপমান করলেন কে ওর কে করলেন দুর্যোধন বিদুরজি মহারাজ মহাবৈষ্ণব মহাভাগবত তিনি কিছু মনে করলেন না আর শঙ্কর ভগবানও কিছু মনে করলেন কিন্তু উদাহরণটা তিনি দিচ্ছেন এই কারণে যাদের দেবীর একটু আক্কেল হয় শঙ্কর ভগবান যে দুঃখ পেয়েছেন তান তুমি আজ আমাকে অপমান করবে যদি সত্যিই গুরুপাদ পদ্ম আমার মধ্যে তত্ত্বজ্ঞান দিয়ে থাকেন আমি তখন দিব্য দর্শনে দর্শন করব যে ব্যক্তিটা অপমান করছে সেও তো ফুহ কপুরের মতো উড়ে যাবে দুদিন পরে আর এই আমাকে অপমান করছে আমিও থাকবো না অপমান নামক বিষয়টাও এটা হচ্ছে কোনো থাকবে না নিত্যকাল কাজে এখানে তত্ত্বজ্ঞানী পুরুষ যারা যাদের কথা একটু আগে আলোচনা প্রসঙ্গে বলা হলো यथा यथा आत्मा পরিমিজ্যতে আসৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানই তাদের দর্শন সম্পূর্ণ আলাদা তারা কোনো কোনো প্রাকৃত ফিলসফি প্র্যাকটিস করেন না তারা কোনো দর্শনবিদ্যা আয়ত্ত করে জগতের কাছে কিছু কামিয়ে নেব এটা তাদের থাকে না তারা তীব্র ভজন করেন ভজনের ফলে যেসব রিয়ালাইজেশন যেসব অনুভব তাদের জীবনে আসে গুরুপাদ পদ্মের কৃপায় পরম গুরুপাদ পদ্ম গুরুবর্গের কৃপায় সেগুলো তাদের জিহ্বায় নৃত্য করে যেটা সকালের আলোচনায় অনেক দিন আগেও করেছিলাম জিউহা মরু প্রাঙ্গণে জিহ্বাটা মরুভূমি সদৃশ্য যেখানে তো ভগবানের গুণগান এলো না কোনো দিন অপ্রাকৃত গাঁথা কই তো এলো না কিন্তু জড়জগতের সমস্ত বিষয়ের কথোপকথন বলতে আমার ক্লান্তি নাই শিল ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর সুন্দর কীর্তনে সব লিখেছেন যদি হয় যদি হয় বিষয় কথায় ঘুমেতে হিসাও তথা কি বলছেন না এরকম কি একটা শব্দ আছে যদি বিষয়ের কথা হয় তখন আর ঘুম ফুম কিছু আসে না হ্যাঁ যদি হয় অসৎ কথা হ্যাঁ এরম একটা শব্দ আছে তো সেখানে বলছেন দেবী বলছেন যে দেখো তথারি ভীর ন ব্যথতে শিলি মুখই সেতে হরদিতাঙ্গ হৃদয়ে দুইয়তা স্বানম যথা দুরুক্তি ভীর দিবা নিশম তপতি মর্মতাড়িত বলছেন যে শত্রু কোনো রকমভাবে কোনো রকমভাবে কারোর সঙ্গে কিছু হয়ে ক্ষত সৃষ্টি হয়েছে তার দ্বারা যন্ত্রণা তো হয় হতেই পারে কিন্তু যখন অকারণে এই সমস্ত দুর্বাক্য প্রয়োগ করেন দুর্জনগণ তার দ্বারা যে কষ্ট উপস্থিত হয় যাকে এই সব বাক্যবায়ন প্রয়োগ করছেন সে কিছুতেই শান্তিতে ঘুমোতে পারে না বিশ্রাম নিতে পারে না বিশ্রাম নিতে গেলেই সে সমস্ত কষ্ট তার মনেতে জাগরুক হয় সবসময়ই জাগরুক হয়ে থাকে মর্মতাড়িত মর্মে মর্মে সেগুলো তীরগুলো বাক্যবানগুলো গিয়ে ক্ষতবিক্ষত করে দেয় ঠিক আছে যদি আমরা দেখেছি যদি আত্মীয় পরিজনের ভেতরে কোনো সেরকম মনোমালিন্য বা বিরাট অশান্তি হয় তাহলে সেই ব্যক্তি তার নিমন্ত্রণ ছাড়া যদি আসে তার মধ্যে যে সমস্ত কুৎসিত নজরে তার উপর দর্শন করা হয় তাতে তাকে অপমানই করা হয় এখানেও আমরা দেখব সতীদেবীর দেহত্যাগ করার প্রসঙ্গ চলে এলো সতীদেবীর দেহত্যাগ করার প্রসঙ্গ চলে এলো সতীদেবীর দেহত্যাগ করার প্রসঙ্গ চলে এলো এখানে বলছেন সতীদেবী সেখানে গেলেন সতীদেবী সেখানে যাওয়ার পর সেখানে দেখলেন শঙ্কর তো চুপ করে গেলেন শঙ্কর দিব্য দর্শনে দেখলেন এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে দেবী এই যে ভগবত ইচ্ছায় আমার কথা অবমাননা করে চলে গেলেন এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে অনেক রহস্য সেটা শঙ্কর ভগবান দিব্য দর্শনে দেখলেন আত্মীয় পরিজনকে দেখবেন তিনি তাই জন্য তিনি চলে গেলেন তিনি প্রতিদেবতাকে বলেছিলেন আমার যত বোনেরা সব আসবে তাদের স্বামীদের নিয়ে সেখানে বড় আনন্দ হবে আর মাও অনেক দিন আমাকে দেখে না আমিও দেখি না ইত্যাদি সব প্রসঙ্গ উত্থাপন করেছিলেন যখন সেখানে পৌঁছালেন সেখানে দেখলেন যে শঙ্কর যে যজ্ঞ হচ্ছে বৃহস্পতির সব তার এ শঙ্করের কোনো যোগ্য ভাগ নাই যোগ্য হচ্ছে কিন্তু শঙ্করের আমার স্বামী দেবদেব মহাদেব তার কোনো যজ্ঞের কোনো ভাগই নেই সেখানে এরা দেখে যৎপরানাস্তি কষ্ট পেলেন হৃদয়ে কিন্তু এসে পড়েছেন আত্মীয় পরিজন দেখার জন্য কিন্তু সেখানে যখন যজ্ঞশালা দিয়ে প্রবিষ্ট হলেন পিতা পর্যন্ত তাকে সম্ভাষণ করছেন না সবাই অবাক হয়ে গেলেন কি ব্যাপার এত আদরের কন্যা অথচ দক্ষর সঙ্গে যে ঘটনা ঘটেছিল শঙ্কর ভগবানের এটা সবাই বিদিত আছেন সবাই মোটামুটি জেনে গেছেন দেখেছেন তারা কেউ কেউ ছিলেন সেখানে কাজেই তারাও সাবধান হয়ে গেলেন কারণ কি দক্ষর যে পজিশন র্যাঙ্ক তার যে পাওয়ার দক্ষকে রাগানো চলবে না দক্ষের মর্যাদা আছে ওই জন্য দক্ষ যেটাই করুক সেটাই ঠিক এটা হচ্ছে তাদের বিচার ওই জন্য দেবী সেখান দিয়ে গেলেন কিন্তু কিছু কেউ সম্ভাষা করলেন না একমাত্র তিনি দেখলেন যে মা বড় আদর করলেন ইত্যাদি সব হলো সেখানে যখন যোগ্যভাগ আদি দেখতে পেলেন না অরুদ্রভাগম তমবেক্ষ চাধরম পিতা চ দেবী কীর্ত হেলনম বিভৌ অনাদ্রিতা যজ্ঞ সদস্য ধীর ধীরীশ্বরী চুকোপ লোকাণী দক্ষত ধক্ষতি রুষা যখনই দেখলেন পিতা সম্ভাষা করলো না সবাই অপমান করছে আমার সবাই অবমাননা করছে আমার পিতার আমার পতির কোনো যোগ্যভাগ নেই সবাই অবমাননা করছে তখন দেবী অত্যন্ত ক্রুদ্ধ হলেন যেন মনে হচ্ছে এ ত্রিলোককে তিনি দগ্ধ করে দেবেন দৃষ্টির দ্বারা এরকম ধরনের তার অত্যন্ত কষ্ট উপস্থিত হল দেবী সেখানে দেবী সেখানে বলছেন পিতাকে যে আজ যে শরীর তোমার তোমার থেকে আমি পেয়েছি এই শরীরটা আমি রাখব না এই শরীরটাও সম্বন্ধ তোমার সঙ্গে আর আমি রাখব না যেখানে আমার স্বামী শঙ্কর আদর করে বলেন হে দাক্ষায়ণী ইত্যাদি আদর করে তোমার সম্বন্ধে যে নামগুলো এগুলো উচ্চারণ করেন আমি আমার জীবনে এই প্রসঙ্গটাই মিটিয়ে দেবো চিরকালের জন্য আমি এই প্রসঙ্গ রাখব না দোষানো পরেশাম হি গুণেশু সাধব গৃণন্তি কেচিত ন ভবাদৃশা দ্বিজ গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণ মহত্তমাস্তেষু অবিদ্যৎ ভবানঘম বলছেন জগতে অনেক রকমের ব্যক্তি আছে কেউ কেউ দোষটাকে দোষ বলে কেউ কেউ গুণটাকে গুণ বলে ভালো আর কেউ কেউ আবার গুণের মধ্যেও দোষ আরোপ করে গুণ আছে কিন্তু ঘুরে ফিরে তার মধ্যে দোষ আবিষ্কার করবে এ এক ধরনের দর্শন আরেক ধরনের পরমাংশ দর্শন আছে যেখানে বহু দোষে সমন্বিত তথাপি তারা তাদের দোষগুলোকে ছেড়ে দিয়ে তার মধ্যে গুণই আরোপ করেন আহ এটা তো গুণ দোষাণ পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তি কেচিত ন ভবাদ্দেশাদ জানা গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহৎ মহত্তমাস্তেষু অবিদ্যৎ ভবানঘম আপনার মতো যে সমস্ত ব্যক্তিগণ আছেন তারা এই মহান গুরুতত্ত্ব বৈষ্ণব শ্রেষ্ঠ যার গুণের কোনো অন্ত নাই দেবাদিদেব শঙ্কর তার মধ্যে খুঁজে খুঁজে আপনি দোষবার করলেন যে প্রভু আমার যার খালি এই শিব শিব শিব এই দুটো অক্ষর যদি উচ্চারণ করা যায় সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায় জগতের মঙ্গলের স্বরূপ শিব তার মধ্যে আপনি কত দোষ দর্শন করে ফেললেন আপনার মধ্যে কোনো পাত্মবাদী যারা রক্ত মাংসের চিন্তা নিয়ে শুক্র রক্ত মাংস ইত্যাদি বিচারে অবস্থিত তাদের পক্ষে এটাই ঠিক ঠিকই করেছেন আপনি তদেব শোভনম হ্যাঁ যদ্যাক্ষরম নাম গিরে रीतम नीनम सकृतम প্রসঙ্গাদ অঘমাস হন্তি তৎ যার এই শিব শিব এই দুটো অক্ষর উচ্চারণের সঙ্গে সঙ্গে জগতের সমস্ত অমঙ্গল চলে যায় যার পাদপদ্ম চিন্তা করলে কি না হতে পারে ইয়ৎ পাদ পদ্মম হতাম মনো অলিভির নিষেবিতম ব্রহ্ম रसा स्वार्थिभि लोकुस्व जद वर्षति चाशीष अर्थिनो তস্মৈ ভবান দুর্ঝন্ত বিশ্ব বন্ধবে যেসব পরভংসগণ আছেন তারা শঙ্করের চিন্তা করেন চরণের কারণ জানেন কৃষ্ণ তোমার হৃদয়ের ধন তুমি দিলে দিতে পারো যে সমস্ত যারা জানেন তারা ভজন করতে চান ভজন করেন সেই সব অবস্থায় তারা জানেন শঙ্কর কি দিতে পারে তাই জন্য সেখানে বলছেন যৎ পাত বদমম মহতাম মনো অলিভির নিষেবিতম মহৎ অলি মৌমাছিগণ যারা কৃষ্ণের পাতপদ্মের মধু খুঁজছেন কোথায় গেলে পাবে কৃষ্ণের পাতপদ্মের কি তিনি ঝাঁপিয়ে চলে যাবে এগুলোকে এই জন্য আমরা প্রচুর স্বাস্থ্য প্রমাণে দেখতে পাই আমাদের মাথা নিচু হয়ে যায় লজ্জায় যে শঙ্করের মতো শঙ্কর তারপর আপনার সেই যে দেবর্ষী নারদ এদের যে ভূমিকা এদের কৃপাতে লক্ষ লক্ষ ব্যক্তি ভগবত রাজ্যে রাজ পুরাণ ইতিহাস যা কিছু আছে সব অনুসন্ধান করে দেখা যাবে যে তাদের কত বড় মহিমা তারা কিভাবে ভগবত ভক্তি দান করেছেন যে কোনো প্রসঙ্গ আমরা স্তপস্তুতি যা কিছু করব যেখানে যাব খুঁজলেই দেখব কোনো সময় দেখব নারদ বাচ কখন দেখব শঙ্কর বাচ এই সহস্র নাম পাম কি শঙ্কর বাচ পার্বতী প্রশ্ন করেছেন শঙ্কর বলছে যে কোনো প্রসঙ্গ স্তপস্তুতি যা কিছু করবে খুঁজে খুঁজে দেখবে সেখানে কি লেখা আছে হয় সেখানে বলবে নারদ বাচ ইত্যাদি সব আছে এছাড়া কোনো গতি নাই গুরুপাদ পদ্মের থেকে শঙ্কর ভগবানের যে কি মহিমা কিঞ্চিত জানতে পেরে অবাক হয়েছে এখানে বলছেন যে যে যৎপাদ পাদ পদমম মহতাম মনো অলিভির নিষেবিতম ব্রহ্ম রসা ব্রহ্ম রসা সবার্থিভি ব্রহ্মের ভগবানের যে রস প্রার্থনা করেন তারা এনার চরণকে কিভাবে বন্দনা করেন কিভাবে ইয়ৎপাদ পদ্ম পদ্মম মহতাম মন অলিভির নিষেবিতম সেই সব ভ্রমরাগণ যারা ভগবানের মকরন্দ চরণ কমলের মকরন্দ আস্বাদন করতে চান সেই সব ভ্রমরাগণ শঙ্করের কাছে ভিড় করে থাকেন প্রসঙ্গ কমে দেখবে শঙ্করের ভগবানের কাছে কখনো খালি নেই হয় চতুর্সন বসে রয়েছে কখনো সপ্তর্ষি এই কখনো দেখবে এই নারদজি সমস্ত ঋষিমুনিগণ ওখানে বসে রয়েছেন উপদেশ গ্রহণ করছেন শঙ্কর ভগবানের কাছে খালি নেই সময় যখনই দেখবে সবসময় দেখবে সব বৈষ্ণব ঋষি মুনি সব ঘিরে রয়েছে তত্ত্ব উপদেশ গ্রহণ করছে তাই এখানে শঙ্কর শঙ্করের কথা বলতে গিয়ে বলছেন আর লোকস্য সতী চা আশিস অর্থেন তসমৈ যে যা প্রার্থনা করে দয়াল শঙ্কর সেগুলো দান করেন বিশেষ করে ভগবত ভক্তি চাইলে তো কথাই নেই পূর্ব সংস্কার ভালো দেখলে শঙ্কর গোপনে এসে তাকে আবার সেই জড়জগতের জিনিস চাইছে তাকে নিয়ে চলে যাবে ভক্তির দিকে এরকম কত ঘটনা ঘটেছে চেয়ে বসেছে শঙ্করের কাছে জড় বস্তু সে মহাপ্রভু এটা এই শঙ্কর মানে মহাপ্রভু এটা রায় রামানন্দের সংবাদের কাছে সংবাদ যে হয়েছিল গোদাবরীতে সেখানে সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণের মনের কথাটা বলছেন কৃষ্ণ বলছে আমি বিজ্ঞ এ মূর্খ এরে বিষয় কেন দিব সচরণ অমৃত দিয়া বিষয় ভোলাইব এটি হচ্ছে কথা আর শঙ্করের মতো যদ বৈষ্ণবানম বৈষ্ণবানম যথাসম্ভব এরও তো এইটি বিচার যে আমার কাছে যদি আর যদি অসুর ভাবাপন্ন হয় তাকে তিনি আর এসব দেবেন না যদি দেখে অসুর ভাবাপন্ন নয় সংস্কার ভালো ভগবান চিন শঙ্কর ভগবান চিন্তা করেন একে আর এসব তুচ্ছ জিনিস দেবো কেন এমনি তো সবাইকে বঞ্চনা করছি এ প্রসঙ্গটা আসবে পরে দেখবেন সেখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে এ প্রসঙ্গটা আসবে পরে আমি আগে একটু উত্থাপন করি অল্প সেখানে শঙ্কর ভগবানকে মহিমা বোঝা যাবে বলছে এখানে ভগবানের মহিমা উপলব্ধি করা যাবে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন রাজা গুরুদেব একটা প্রশ্ন জগতের যত লোক সব আরাধনা করছে কার কার বলে কেউ শঙ্করের দেবীর আরাধনা করছে দেবীর আরাধনা করছে শঙ্করের আরাধনা করছে তারা তো মালামাল হয়ে যাচ্ছে কিন্তু যারাই দেখি ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণু দত্তের আরাধনা তার নিষ্কিঞ্চন ফাটা কাপড় তাদের কিছু নাই নিষ্কিঞ্চন কি কেন এরকম হয় এর একটা অপূর্ব সমাধান সেটা আমি সেটা পরে আলোচনা করব কিন্তু শ্লোকটা এখন বলতে আপত্তি নেই সেখানে বলছেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোসাই মুচকি হেসে বলছে পরীক্ষিত মহারাজকে জানেন না মহাভাগবত তথাপি এখানে উত্তর দেওয়া দরকার সমগ্র ভক্ত সমাজ এটা জানতে পারবে সেখানে সুখদেব গোস্বামী জানিয়েছিলেন হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর হরি হচ্ছে নির্গুণ তুমি যে দেব দেবতার কথা বললেই যারা মালামাল হয়ে যাচ্ছে শঙ্করের কাছে যে বোম শঙ্কর ও জল চড়িয়ে এলো কত কিছু করে দিল অনেক কিছু পেয়ে গেল কিন্তু শঙ্কর তো আর আসল জিনিসটা দেয়নি আসল মালটা তো সম্পত্তি লুকিয়ে রেখেছে এটা তো দেয়নি ভক্তি এটা তো দিচ্ছেন না তাই জন্য সুখদেব গোস্বামী সেখানে বলছেন যে যত দেবদেবতার আরাধনা করে তোমরা মালামাল লাভ করবে সেটা এক ধরনের তোমাদের জড়জগতের লাভ কিন্তু হরি তো আর এ ধরনের জগতের কোনো বস্তু নয় গুণাতীত বস্তু আত্মা তাকে যদি কেউ ভজনা করে তা সে তো নির্গুণ না হলে তাকে ভজনাই করতে পারবে গুণাতীত বস্তুর ভজন করবে গুণময় দেহ নিয়ে এটা কি করে হয় গুণাতীত হরির ভজন করতে গেলে নিজেকে গুণাতীত ভূমিকায় যেতে হয় তিনি এই জগতের কোনো বস্তু নয় এই ভাবে শঙ্কর ভগবান বলছেন শঙ্কর ভগবানের ব্যাপারে প্রশংসা করে দেবী এইসব কথা দক্ষ প্রজাপতির কাছে রাখলেন পিতা এই কথাটাও তার বলতে ভালো লাগে না এখন সেখানে এখন কি করলেন তিনি এই যজ্ঞস্থলের মধ্যে তিনি একটা আসনের ওপর বসে পড়লেন কুষা আসনে বসে নিজের ঘোমটাটাকে টেনে নিলেন বে একেবারে সেই যজ্ঞের স্থলের মধ্যে তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে একেবারে কন্ট্রোল করে সমস্ত কিছু শঙ্করের চিন্তা করতে থাকলেন এবং নিজের ভেতরের অগ্নি এ করে সেটা এখানে গিয়ে সমস্ত এই যুগ যুগ এই যে অগ্নি প্রজ্বলিত করলেন ব্রহ্মরন্দ্র দিয়ে দেবী সেখানে গেলে করণৌ পিধায় নির্যাত যদ যদকল্প ঈশে ধর্ম বলছেন কর্ণ পিধায় নির্যাত যদকল্প ঈশে ধর্মা বিতর্য় শ্রীনিভীর নিভীর অশ্বমানে ছিন্দ্যাত প্রসদ্য রুষতি মসতাম প্রভুশ্চেত জিহাম অসূনম উপি তত বিসৃজেত সধর্ম এখানে একটা অপূর্ব সিদ্ধান্ত দেবীজি আমাদের সামনে দিয়েছেন উচ্ছৃঙ্খল ব্যক্তি যদি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে উচ্ছৃঙ্খল ব্যক্তি উচ্ছৃঙ্খল ব্যক্তি যদি আমার ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে তাকে যদি মারিতে বা নিজের প্রাণ ত্যাগ করবার সামর্থ্য না থাকে তাহলে কান দুটোকে বন্ধ করে সেখান থেকে চলে যাও যেখানে আমার প্রভুর নিন্দা হচ্ছে কর্ণদ্বয় আচ্ছাদন করে প্রভু সেই স্থান থেকে যাওয়া হচ্ছে আর যদি সমর্থ সামর্থ্য থাকে তাহলে যে নিন্দা করেছে তার জিহ্বাকে কেটে দিতে হবে জিহ্বা স্তম্ভন করে দেওয়া অকল্যাণকারী বাদিনী যে যে জিহ্বা আছে সেই জিহ্বাকে বলপূর্বক ছেদন করে দেওয়া উচিত বলপূর্বক সেই জিহ্বাকে ছেদন করে দেওয়া উচিত দেবী এখানে একটা অপূর্ব সিদ্ধান্ত দিলেন ভক্তিরাজ্যের একটা ইভলিউশন ভক্তিরাজ্য রক্ষা করতে গেলে অনেকেই এ নিয়ে অনেক এমন আজে বাজে সিদ্ধান্ত উপস্থিত করেন যেটা উপলব্ধি হওয়া প্রয়োজন এই যে সিদ্ধান্ত অনেকেই মনে করেন বৈষ্ণব রাজ্যে যা কিছু ব্যবিচার হোক সব কিছু আপনার দেখার দরকার নেই আপনি ভজন করছেন করে যান আপনি ভজন করছেন আমি দেখার করছে যে যা করছে করুক এটা তো একটা কথা গেল কিন্তু এটা কি পাগলের কথা নাকি কি কথা ভগবান জানেন যেখানে মর্যাদা স্থাপনের প্রয়োজন সেখানে চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন মর্যাদা লঙ্ঘন মুই সহিতে না পারি মহাপ্রভু নিজে মর্যাদা লঙ্ঘন এক বিন্দু কাউ সহ্য করেন নাই এটা মহাপ্রভুর জীবনের যে সমস্ত লীলা করেছেন তিনি অপ্রাকৃত তার মধ্যে এটি বৈশিষ্ট্য আর সমাজে যিনি ব্যবিচার করছেন তিনি অপরকে বলবেন না এটা তো ভালোই কথা তুম ভিছু যেটা বহুপাত বলেছেন তুমি ব্যবিচার করো আমিও করি কেউ কাউকে বলবো না বলতে গেলে তোমারটা আমি খুঁড়বো আমারটা তুমি খুঁড়বে এ এক ধরনের বিচার গেল এক ধরনের ব্যক্তি আছে তাদের পরমহংস দশা তো হয়ইনি কোনোদিন হতেও পারবে না তারা প্রমাণ করার চেষ্টা করে আমি পরমহংস অতএব আমি কাউকে কিছু বলি না কিন্তু শাস্ত্রীয় বিচার অনুযায়ী দেখা যায় আচরণশীল গুরু বৈষ্ণবগণ নিজে আচরণ মুখে বিশেষ করে যারা আচার্যের ভূমিকায় থাকবেন আচরণ করবেন তাদের মর্যাদা স্থাপন করতে হবে নালে ভক্তিরাজ্যে যে বিশৃঙ্খলা উপস্থিত হবে সেটা বর্ণনাতি যেটা বর্তমানে অনুভব করছো সেটা আসলে সচ্চিদানন্দ ভক্তিমঠ কি বলেছেন একটা ঘটনা বললেই সঙ্গে সঙ্গে এই কথাটা পরিষ্কার হয়ে যাবে শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর আপনাদের অনেকেই জানেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ডিপুটি ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি কৃষ্ণনগরেতে ভারপ্রাপ্ত হয়েছিলেন অন্তরেতে বৈষ্ণব বাইরেতে দেখা যাচ্ছে তার কাছে নবদ্বীপ থেকে এক বাবাজি মহারাজ প্রায় রোজই গিয়ে বিভিন্ন কারণে ভক্তিমীর ঠাকুরের কাছে না কোর্টে গিয়ে সব নাম লেখাতেন এই এই কেস করতেন একটা করে তো সেখানকার যারা আছেন তথাকথিত সাধু সমাজ নামে সাধু তারা সব দল পাকালেন দল পাকিয়ে বললেন এনার কি কোনো কাজ নেই নাকি নিজের নাম আদিয়ে জর্চন কিছু নাই ওনার কাজ কি নেই উনি রোজ গিয়ে এরকম কৃষ্ণনগরে একটা করে ডায়েরি ফাইল করে আসবেন এটা কি কথা তিনি রোজ গিয়ে কৃষ্ণনগরে একটা করে ডায়েরি ফাইল করে আসবেন অভিযোগটা কি তারা একটা দল পাকালেন সেই সব সাধু তথাকথিত সাধুগুলো দল পাকিয়ে বললেন এনার কি কোনো কাজ নেই নাকি নিজের ভজন সাধন নেই উনি রোজ গিয়ে রোজ রোজ সেখানে গিয়ে একটা করে ডায়েরি ফাইল করে আসবেন এটা তো ভালো নয় চলো আমরা সবাই ভক্তিবিনোদ ঠাকুরের কাছে গিয়ে নালিশ করি সবাই দল পেতে একটা দল টিম নিয়ে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে বলল ঠাকুর আপনার কাছে এসছি ঠাকুর তো আর বললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভূমিকা আপনার কাছে এসছি একটা অভিযোগ আছে বলে কী অভিযোগ আপনাদের বা যে অমুক বাবাজি মহারাজ রোজ এসে এখানে একটা করে কেস ফাইল করে ওনাকে একটু সাবধান করুন ওনাকে নিজের ভজন সাধন নেই নাকি ভক্তিবিনোদ ঠাকুর অপ্রাকৃত ভগবানের নিজজন তিনি বললেন ওই বাবাজি মহারাজের এখানে এসে যে রোজ একটা করে প্রায়ই আপনাদের বিভিন্ন কারণ যে একটা করে কেস ফাইল করছেন এটা তার পক্ষে একটা ভক্তির অঙ্গ কিন্তু আপনারা যে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করেন এটা ভক্তির অঙ্গ নয় সবাই তো বাজ মাথায় বাজ ভেঙে বলল বলে কি বলে হ্যাঁ ওনার চেষ্টাটা গুরু বৈষ্ণব জানেন ভগবান জানে আপনারা যে এই ভগবানের পয়সা লুট করছেন ভগবানের দেবত্ব সম্পত্তিকে তছনছ করছেন বিভিন্ন নারী ঘটিত ব্যবিচার করছেন উনি এগুলো সহ্য করতে পারেন না উনি ভজন চান দেখতে সমাজে একটা বিভিন্ন একটা সুন্দর ভজনের ব্যবস্থা হোক তাই ওনার কষ্ট হয় তিনি আপনাদের প্রতি হিংসা করে আসেন নাই ভক্তিবিনোদ ঠাকুরের এই কথায় সবাই ল্যাজ গুটিয়ে চলে গেল শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ পরমংস শ্রেষ্ঠ ছিলেন দুটা একটা উদাহরণ দিলে বোঝা যায় তিনি যেরমভাবে ভজন করতেন সেটা বড় আশ্চর্য কিন্তু তার সামনে তার আশ্রিত অভিমানী কতগুলো ব্যক্তি ঘিরে থাকতো থাকে আর বাবাজি মহারাজ যেসব উপদেশ করতেন তার একটাও গ্রহণ করতো না বাবাজি মা অন্তর্জামী নাম করতে করতে জানেন কে কী করছে আমাদের গুরুপাদ পদ্মকেই দেখেছি রাত্রিবেলা পাহারা দিতাম গুরুপাদ পদ্মের কাছে দিনের বেলা অফিসের বিভিন্ন সেবা হরিকথ বিভিন্ন সব থাকতো অনেক রকম রাত্রিবেলা দেখতাম তিনি শুয়ে রয়েছেন কিন্তু জীব নড়ছে টক টক করে জীব নড়ছে এমনি শুয়ে রয়েছেন কিন্তু জীব নড়ছে আবার সেই গুরুপাদ পদ্মকে দেখেছি কোনো একজন রাত্রের অন্ধকারে ব্যবিচার করছে গুরুপাদ পদ্মের মাথা হাত দিয়ে চিৎকার করছে হায় ভগবান কার সর্বনাশ হলো আমি কুরুমা কী হলো আপনি শুয়ে রয়েছেন আর কি বলবে তখন বুঝতে একটু সময় লাগলো আমি বুঝলাম তিনি অন্তর্দর্শনে দেখছেন কোনো একজন ব্যক্তি ব্যবিচার করছে আমি অপেক্ষা করলাম পরের দিন তিনি তাকে ডাকালেন কাউকে জানালেন তাকে ডাকালেন ডেকে এসে কিছু উপদেশ করলেন সেই গুরুদেবের দিকে তাকাতে পারছেন না লজ্জায় মাথা নিচু করে রয়েছে পরে তিনি স্বীকারও করেছেন অধঃপতন হয়ে গেছে তো পরমহংস গুরুপাদ গুরু বৈষ্ণবগণ সবই জানেন তো বংশ এখানে যে আমরা দেখলাম ছিল বাবাজি মহারাজ জগন্নাথ বাবাজি মহারাজ তিনি ওই সব যারা আশ্রিতজন তাদেরকে বলছেন এই তোরা কি হরিনাম করিস ওখানে গিয়ে লাভের ডগা কর লাভের মাচা কর কুমড়ের মাচা কর ঢ্যাঁড়স লাগা এসব কর এইসব বলছে ওরা রেগে বললো রেগে গিয়ে বলছে বাবাজি মা আমরা কি লাভের ডগা করবার জন্য এসেছি বাড়ি থেকে আমরা কুমড়োর ডগা করব এই জন্য এসেছি নাকি ভালো কথা তো তোমাদের যেটা বলছি সেটাই করো তোমরা শুনলো না উল্টে কি করলো এটা খবর চলে গেল শিলা ভক্তিমন ঠাকুরের কাছে তিনি এসে অত্যন্ত কঠোরভাবে শাসন করে বললেন আপনাদের মধ্যে যারা ছিল অপ্রাকৃত বাবাজি মহারাজের কথা পালন করতে পারবেন না তারা চলে যেতে পারেন তার কথাতে আপনারা যদি কুমড়ের ডগা করেন লাভের ডগা করেন ওটি আপনাদের ভজন হবে বাবাজি মহারাজ চান না আপনার হরে কৃষ্ণ নামের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে মনের মধ্যে বিভিন্ন ব্যবিচার করবেন আর অত্যাচার করবেন ওই জন্য বাবাজি মহারাজ আমাদের অপ্রাকৃত সেবাতে এনগেজ করতে চাইছেন অপ্রাকৃত সেবাতে বদ্ধজীবকে লাগিয়ে রাখলে সে ঘাড় তুলতে পারবে না বহুপাদের এটাই ছিল টেকনিক এখন তো কেউ শাসনই মানবে না অপ্রাকৃত গুরু বৈষ্ণবদের অপর বদ্ধজীবকে ভজন করিয়ে নেওয়ার তাকে ভজনে এনগেজ করারই একটা গম্ভীর টেকনিক তাদেরকে কোনো সময় দেবে না সেই চোখটা তুলে একটু অন্য জিনিস দেবে কোথায় একটা ভালো মেয়ে ছেলে এলো আরে ওটা কোথায় মেয়ে ছেলে সুযোগই দেবেন এমন সেবা লাগিয়ে রাখবে তারপরে তার পাওয়ার আসবে গুরুদেবের আজ্ঞা পালন করছে এই করতে করতে তার আজ না হলো কারকে অপ্রাকৃত দর্শন খুলে যাবে কিন্তু সেই যদি গুরু বৈষ্ণবকে ধোকা মারে আমি গুরু বৈষ্ণবের সেবক অভিমানে বিভিন্ন বিষয় সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে আর গুরুবাদ পদ্মকে বৈষ্ণবকে ধোকা দেয় তাহলে তার তো অমঙ্গল নিজেই বরণ করল সেই জন্য শিল সচ্চিদানন্দ ভক্তিম ঠাকুর বললেন আপনাদের যা আদেশ করছেন উনি তাই করতে হবে এটাতেই আপনাদের মঙ্গল আছে আপনারা যদি মানতে পারেন ভালো নাহলে আপনারা চলে যেতে পারেন এখানে দেবী যে উপদেশ করলেন সেটা আশ্চর্য উপদেশ যদি কোনো মহাজনের অপমান হয় যিনি ধর্মরক্ষক যিনি সেই আমার প্রভুর যদি অপমান হয় সেই ক্ষেত্রে যদি তার যদি বিচার করতে পারি সেটা ভালো আর যদি না করার ক্ষমতা থাকে সেখানে কান বন্ধ করে সেখান থেকে মহাজন বৈষ্ণবগণের নিন্দা শোভন করলে তার ভজন সর্বনাশ তার ভজন কোনোদিন হবে না আর যদি ক্ষমতা থাকে যে অপমান করেছে তার জিহ্বাকে টেনে ছেদন করে দাও বহুপাত আবার ব্যাখ্যা করেছেন এর মানে এই না বলে গায়ে জোর আছে যে একটা অপমান করলো জীবটাকে টেনে কাটতে আরম্ভ করলো বহুপাত বলে কেস কামাড়ি লেগে যাবে অনেকে তো বোকা এই কথাটা মানে বুঝলো না দেবী বলেছে এই সাক্ষাৎ বলেছে দেবী জীবটা টেনে কেটে দাও আরে কেস কামারি হয়েছে চারিদিকে বৈষ্ণব রাজ্যের বিচারটা অনেক সূক্ষ্ম হ্যাঁ এটা তো আছেই সেই সেই তখনকার দিনে এসব আছে এখন তো তার বিচার বলে তার জিহ্বা স্তম্ভন করে দাও তার জিহ্বা ছেদন মানে তার আর জিহ্বাতে কোনো বাক্য স্ফূর্তিপ্রাপ্ত হবে না হবে জিহ্বাতে কোনো বাক্যই আসবে না এইভাবে দেবী কি করলেন সেই শঙ্করের চরণে মনোনিবেশ করে আস্তে আস্তে কি করলেন সমস্ত দেহের অগ্নিকে এক জায়গায় সম্মিলিত করে এই ব্রহ্মরন্ধ দিয়ে নিজের শরীরকে সম্পূর্ণ জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দিয়ে সবার সমস্ত সভায় যারা ছিল গন্ধর্ব কিন্তু দেবতাকরণ হায় হায় করতে আরম্ভ করলেন হায় হায় এ কী সাক্ষাৎ দেবী সতী দেবী সে পিতার এত প্রিয় তার শরীর এখানে জ্বলে গেল নিজে পিতা সম্মুখে রয়েছেন কিছু বিচার করলো না কেউ দেবী দেহ ছেড়ে দিলেন বললেন যেটাতে আমার পতির আমার প্রভুর অপমান দেখেছি সেই শরীর আর আমি রাখব না যেটাতে আমার স্বামী কখনো আদর করে বলতেন দাক্ষায়নী দেবী এই কথা বলবার আর সুযোগ দেবো না আমি এ দেহটাই রাখবো না তোমার সম্বন্ধে মিটে দেবো তোমার ঔরসে আমার জন্ম এই এই নামটাই আমি নাম এবং নিশান আমি মিটিয়ে দেবো আমি রাখবো না এখন প্রশ্ন হলো এভাবে যখন হলো তখন সেখানে অধ্যায় পঞ্চম অধ্যায় বলছে মৈত্রী মৈত্রী উবাচ ভব ভবান্যা নিধনম প্রজাপতির रसत्कृताया अवगम्य नारदात सपार्षद सैन्य तदधर तदधरो भूर भीर विद्रावितम क्रोधम अपारम आदधे आदधे अधर बोल এখানে जे भव शंकर भगवान नारदर का দেবীর নিধন বার্তা খবর পেলেন খবর পাওয়ার পর সকল কি করলেন এটা তো তিনি জানতেনি কি হবে না হবে এখন এখানে প্রদর্শন করছেন শঙ্কর ভগবান এ একটা অপ্রাকৃত ক্রোধ প্রকাশ করছেন এই যে সমস্ত যে সমস্ত অপরাধ অন্যায় হচ্ছে তার একটা তিনি হচ্ছেন শঙ্কর ভগবান হচ্ছেন সেখানের একটা অধিকারী ব্যক্তি তিনি শাস্তি দেবেন এই জন্য ভব ভবান্যা নিধনম প্রজাপতে রসৎকৃতায় অবগম্য নারদাত যখনই নারদের থেকে এসব জানলেন সপার্ষদ ও সৈন্যঞ্চ তাদের স্বপার্ষদ নিজের যে পার্ষদগণ আছেন তাদের নিয়ে এবার কি করলেন এটা আর তিনি কী করলেন অত্যন্ত ক্রোধ বিশাল ক্রোধ প্রকাশ করলেন আর ক্রুদ্ধ হয়ে কি করলেন ক্রুদ্ধ সুদষ্টৌষ্টপুট স ধৈর্যটির জটাম তরিদ বহ্নি সটোগ সটগ্র রোচিসম উৎকৃত রুদ্র সহসোত্থিত হসন গম্ভীর নাদ বিশ্বসর্জ তাম ভুবি বলছেন এখান থেকে জটা থেকে এরকম ছিন্ন করে একটা জটার অংশ মাটির মধ্যে ছুঁড়ে মারলেন এইভাবে তীব্র ক্রোধ তিনি প্রদর্শন করলেন আর তার ফলে দাঁত দিয়ে অষ্টধর চিপে এবং এই জটা থেকে যে অংশ ছুঁড়ে ফেললেন মাটিতে তাতে বিশাল একটা একজন তৈরি হলো সে শঙ্করের যে আদেশ সেটা পালন করবার জন্য এলেন সেই আবির্ভাবার সঙ্গে সঙ্গে তিনি আদেশ জিজ্ঞাসা করলেন আমি কি করব। ভূতনাথকে জিজ্ঞাসা করলেন ভূতনাথকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সেখানে এসে আদেশ পেলেন যে যাও ওইখানে যে যজ্ঞ আছে সেই যজ্ঞকে বীরভদ্রকে আদেশ করলেন যাও ওই সভাসদ দিয়ে দক্ষের যজ্ঞকে বিনাশ করো এই সময়তে সব সমস্ত সহচরবৃন্দকে নিয়ে বীরভদ্র ছুটতে আরম্ভ করলেন বীরভদ্র সমস্ত ভূত পেট পিসাজ যারা শঙ্করের যে সমস্ত পরিকর তাদেরকে নিয়ে ছুটলেন আর সেখানে যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে দেখলেন চারিদিক থেকে ভৃগু আদি দেখছেন চারিদিকে ধুলা ধুলা কি ব্যাপার হলো কোনো ঝড় নেই ঝঞ্ঝাওয়াত নেই কোনো কিছু নেই অথচ একটা বিশাল একটা ঝড়ের মতো দেখছি ধুলো কালো অন্ধকার দেখতে পাচ্ছে ব্যাপারটা কি কিছু বুঝতে পারলেন প্রাচীন বর্হী সব দণ্ডধারী রয়েছেন এই অবস্থায় তো কোনো অন্যায় কিছু হতে পারে না শেষে দেখছেন যে এখানে সব ছুটে আসছে বীরভদ্র আদি সব এবং সেখানে এসে মার দাঙ্গা লেগে গেল সমস্ত যজ্ঞক্ষেত্র তছনছ কেউ যজ্ঞের প্রকার ভেঙে দিল কেউ কে তো পেচ্ছাপ করে দিচ্ছে কেউ থুতু মারছে বিভিন্ন অত্যাচার আরম্ভ করলো ভূত পেত এবং যে যেখানে পাচ্ছে পালাতে আরম্ভ করলো আর ভৃগু ববন্ধ মণিমান বীরভদ্র প্রজাপতিম ভৃগুকে ধরে এবার কার যে যে হেসেছিল তার দাঁত উৎপাটন করে নিলেন যখন শঙ্কর ভগবানকে অপমান করছিল দক্ষ যারা একটু দাঁত বের করে হেসেছিলেন তাদের দাঁতের পাটি খুলে দিল কাউ চোখ উপড়ে ফেললো ভৃগুমণির এখানে দাড়ি এরকম ছিঁড়ে ফেলে দিল ভৃগুমারির এখানে দাঁড়িয়ে থাকে এই এই জায়গাটা ভৃগু এই সমস্ত আরম্ভ করলো ভৃগু তখন কি করলেন নিজের প্রাণ রক্ষা এইসব অমঙ্গল দেখে তিনি যজ্ঞাগ্নিতে আহুতি দিলেন তাতে রিভু নামক দৈত্য সব এই সমস্ত দেবতাগণ বেরোলেন এরা বেরিয়ে বা শঙ্করের সঙ্গে শঙ্করের যে পার্শ্ব তাদের সঙ্গে বিশাল লড়াই হলো সমস্ত কাটাপিটি শঙ্করের মুন্ডকে ছিঁড়ে এই একে বলছি দক্ষের মুন্ডকে ছিঁড়ে সেটা ফেলে দেয়া হলো আগুনেতে আগে অভিশাপ দিয়েছিলেন না দক্ষের ছাগ মুন্ড হবে কে বলেছিল কে বলেছিলেন এটা বলেছিলেন হলো নন্দিয়া গালাগাল হয়েছিল সেইখানে এই সমস্তগুলো হলো দেবী বলেননি এখানে এই রকম অবস্থা যখন হলো তখন তছনছ হলো তখন যজ্ঞ বিধ্বংস হয়ে গেল যজ্ঞের আর কোনো কিছু আর কিছু হলো না যজ্ঞ তো শেষ মধ্যিখানে কোনো সমাপ্ত হলো না তখন সমস্ত দেবতাগণ আদি সমস্ত কিছু মিলে ব্রহ্মাকে নিয়ে তারা শঙ্কর ভগবানের কাছে গেলেন দক্ষের আর যারা যারা সমস্ত এইরকম অবস্থা হয়েছে তাদের কাউর চোখ নাক চলে গেছে তাদের জীবন প্রার্থনা করলেন শিবের কাছে সমস্ত সবাই গিয়ে প্রার্থনা করতে আরম্ভ করলেন শঙ্কর ভগবান সেখানে কৈলাসে বসে রয়েছেন সেসব বর্ণনা রয়েছে শঙ্কর ভগবানকে দেখে মনে হচ্ছে যেন বিরাট ঝঞ্ঝাবাদ বিশাল সাইক্লোন বিশাল একটা বিশাল সাইক্লোন চলে যাওয়ার পর প্রকৃতি একটা শান্ত রূপ ধারণ করে এটা অনেকে খেয়াল করেছে এখন মনে হচ্ছে যেন শঙ্করের একেবারে যেন গম্ভীর চুপচাপ বসে রয়েছেন পায়ের ওপর পা তুলে মুদ্রা নিয়ে সুন্দর সেখানে চারিপাশে ঋষিরা সব বসে রয়েছে এই সময় দেবতাগণ সেখানকার কৈলাসের সৌন্দর্য সব দর্শন করতে করতে দেব দেব মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন অসত্য মূলে তিনি বসে রয়েছেন সেখানে আর দদৃশ স্তত্রতে বলছেন সেখানে সেই শঙ্করের পুরী রম্যালোকাম অলকাপুরী আর বনম সৌগন্ধি কঞ্চাপি যত্র তন্যাম পঙ্কজম সেইখানে নন্দা চালকানন্দা চ সরিতৌ বাহ্যত পুরহ তীর্থ পাদ পাদাম্বজোর রজসাতীব পাবনে অতীব পবিত্র জায়গা অলোকানন্দা প্রবাহিত হচ্ছে সেখানে সৌন্দর্য বর্ণনাতীত ব্রহ্মা গিয়ে সেখানে প্রথমে বলতে আরম্ভ করলেন ব্রহ্মা বাচ আমরা জানি আপনি কে শঙ্করকে বলছেন আমরা জানি আপনি কে ব্রহ্ম ব্রহ্মবাচ জানে তমেশ্বরম বিশ্বস্ব জগত জনির্বিজয় শক্তি হে শিবস্ব চ পরম যদ তদ্ব্রহ্ম নিরন্তরম তমেব ভগবান্নেতৎ শিবশক্তো স্বরূপয়ো বিশ্বম সৃজসি পাৎসি কিরণূর্ণপটো যথা তমেব ধর্মার্তদুঘাধিপত্যয়ে দক্ষেণ সূত্রেণ সসর্জিথাধরম বলছেন আমরা জানি আপনি কে দয়া করুন আমি আপনার ঐশ্বর্য আপনা আপনার মহিমা অবগত আছি সমগ্র বিশ্বের ঈশ্বর আপনি পরমেশ্বর ঈশ্বর আপনি জগতের জনি শঙ্কর আর এই যে এবং বীজ এবং প্রকৃতি এবং পুরুষ যা কিছু তত্ত্ব সব আপনি লোকে একে শিব শক্তি বলে থাকে আপনি শিব ও শক্তির কারণ রূপ যে নির্গুণ ব্রহ্ম তাও আমি অবগত আছি এখন এই যে অবস্থাটা হয়েছে আপনি কিভাবে উর্ণনাভি মাকরি যেমন নিজের মধ্যে থেকে লালাবার করে বাসা করে আবার সেটা খেয়েও নেয় বাস্তবিক পক্ষে যিনি বৈকুণ্ঠে সদাশিব আছেন তারই অংশে নেই বৈকুণ্ঠেতে যিনি সদাশিব আছেন তারই এক অংশ এখানে এইভাবে তিনি সমস্ত প্রার্থনা করতে আরম্ভ করলেন শঙ্কর ভগবান বললেন যে আমি এই সমস্ত অজ্ঞ ব্যক্তি এদের কোনো দোষ দর্শন তো দূরের কথা আমি চিন্তাও করতে পারি না কিন্তু আজকে আমাকে এই যে শাস্তির বিধানটা করতে হলো এটা না করলেই নয় মহাদেব বলছেন নাঘম প্রজেশ বালানাম বর্ণয়ে নানু চিন্তায় এসব বা এসব অজ্ঞ ব্যক্তি এদের কোনো দোষগুণ আর কি এ তো করেই থাকে এরা নাঘম প্রজেশ বালানাম বর্ণয়ে নানু চিন্তায় দেব মায়াভি ভূতানম দ্বন্দ্বস্তত্ত্ব ধৃত মায়া আমি জাস্ট এটা দ্বন্দ্ব না ধারণ করলে হয় না যেখানে অন্যায় সেখানে একটু শাসনের প্রয়োজন এই হিসাবে আমি করেছি আর কিছু না এইভাবে যখন তাকে সমস্ত কিছু বলা হলো তখন শঙ্কর বললেন ঠিক আছে আপনাদের আপনারা এই ভাবনা নিয়ে এসছেন সেখানে বলছেন ঠিক আছে যার যা অঙ্গের ক্ষতি হয়েছে সমস্ত কিছু হয়ে যাবে মিত্র যার চক্ষু নিয়ে নেওয়া হয়েছে সে তো দেখতে পাবে মিত্রস্ব চক্ষুষের ক্ষেত ভাগমসা স্বাম বহির্ষ ভাগহ বলছেন এই যে দক্ষের ন্যায় বলছেন এখানে আমি তো এদের অন্যায় কোনো চিন্তাই করতে পারি না যা করেছে করেছে আর এক একজনের যে অঙ্গের সমস্ত ক্ষতি হয়েছে সেগুলো সমস্ত সব পরিপূরণ হবে আর দক্ষ মুন্ড পাবে কিন্তু কি মুন্ড পাবে সেটাই আবার দক্ষ ছাগমুন্ড লাভ করল এবং যার যা অঙ্গের ক্ষতি হয়েছিল সেগুলো তারা লাভ করলেন ভৃগু তার দাড়ি ছুঁজে পেল শুশ্রু এবং আদি যা কিছু প্রজাপতি দক্ষের মুন্ড দগ্ধ হয়ে গেছে ঠিক আছে মুন্ড এবার হোক পরিণত হয় মিত্র দেবতার চক্ষু দ্বারা স্বীয় যজ্ঞ ভাগ দর্শন করুক ভগদেব চক্ষু উপড়ে ফেলেছে আর এই যে পুষা তার দাঁতগুলো চলে গেছে যজমানের দন্তরাজি দ্বারা সে পিঠা খাক এইভাবে আস্তে আস্তে বলছেন অনেক কিছু কথা এগুলো সব বিস্তৃত আলোচনার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা দেখলাম দক্ষ সত্যি ছাগমুণ্ড পেল ছাগমুণ্ড পাওয়ার পর এবার শঙ্করের স্তপ করতে আরম্ভ করল আমি ভুল করেছি শঙ্কর দক্ষ প্রজাপতি বলছেন ভূয়ান অনুগ্রহ অহ ভবতা কৃত মে দণ্ডস্তয়া ময়ী ভৃত যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবান অবজ্ঞয়া তুভ্যাম হরেশ্চকুত এধিত ব্রতেষু বিদ্যাতপব্রত ধরানো মুখত স্ম বিপ্রাণ ব্রহ্ম্যাত্মতত্ত্বম অবিতুম প্রথমম তমস্রাক্ষ ইত্যাদি বলে প্রার্থনা করতে আরম্ভ বলে হে পরম পুরুষ আপনি বেদ ও আত্মতত্ত্ব রক্ষা করবার জন্য বিদ্যা তপস্যা ব্রতধারী বিপ্লবীগকে প্রথমে মুখ থেকে সৃষ্টি করেছেন প্রথমে বললেন প্রথমেই যে স্তপটা করলেন তাতে বলছেন আমি নিজেকে ধিক্কার দিই আমি আপনাকে তিরস্কার করেছিলাম আজ আমার ধিক্কার আসছে জীবনে আমি আপনার প্রতি এই দণ্ডবিধান আপনি যে আমার প্রতি দণ্ডবিধান করলেন তাতে আমার প্রতি অনুগ্রহই প্রকাশ হয়েছে ভালোই হয়েছে এটার দ্বারা আমি শিক্ষা পেলাম কারণ আপনি এবং ভগবান হরি অভিন্নত ভগবান এবং শঙ্কর এগুলো সব প্রমাণ আছে শাস্ত্রের বিভিন্ন স্থানে এইভাবে দক্ষ তাকে স্তব করলেন বটে কিন্তু স্তব করলেও স্বাস্থ্যকার বিশ্বনাথ চক্রবর্তী বা দাদি বলছেন সেখানে তাকে স্তব করলেও দক্ষের হৃদয়ের অন্তঃকরণে শঙ্করের জন্য শঙ্করের প্রতি যে একটা সামান্য বিদ্বেষের একটা দাগ লেগেছিল ক্ষমাটা তিনি চাইছেন বিরাট একটা ঘটনা ঘটে গেছে তথাপি তিনি অন্তঃকরণের যে একটা দাগ আছে শঙ্করের প্রতি যে একটা সেটা কিন্তু মুছে যায়নি সেই জন্য এই দক্ষ প্রজাপতি আমরা দেখব তার এই শরীরটাকে ফেলে দিয়ে পরবর্তীকালে প্রচেতস দক্ষরূপে তিনি আবার এসছেন জন্মগ্রহণ করেছেন আর সেই জন্মেও গুরু বৈষ্ণবের অপমানের যে একটা একটা কষাই ছিল ভেতরে এই জন্মেও হলো নারদজিকে অপমান করেছেন তুমি এক জায়গায় থাকতে পারবে না সমস্ত জায়গায় ঘুরতে হবে তোমাকে এইভাবে দেখা যায় প্রচেতস দক্ষরূপে তাকে পরবর্তীকালে জন্মগ্রহণ করতে হয়েছিল আর সতী সতী কি করলেন সতী এবার এবং दक्षायणी हित्वा सती पूर्वकलेवरम यज्ञे हिमवत ক্ষেত্রে মেনায়াম ইতি সুশ্রমা তমে বলছেন যে এখানে সতীদেবী নিজের এখানে সতীদেবী সতীদেবী নিজের সতীদেবী নিজের শরীর ত্যাগ করে দিয়ে পরে হিমালয়ের কন্যা হিসাবে মেনকার গর্ভে তিনি আবির্ভাব হলেন সেই সব প্রসঙ্গ আছে